উম্মু সালামাহ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লাহ সাল্লাম শপথ গ্রহণ করলেন যে এক মাসের মধ্যে তার কতিপয় স্ত্রীর নিকট তিনি গমন করবেন না কিন্তু যখন উনত্রিশ দিন অতিবাহিত হলো তখন তিনি সকালে কিংবা বিকালে তাদের কাছে গেলেন কোনো একজন তাকে বললেন হে আল্লাহ রসুল আপনি শপথ করেছেন এক মাসের মধ্যে কোনো স্ত্রীর কাছে যাবেন না তিনি বললেন মাস উনত্রিশ দিনেও হয়